ঐক্যের রহমত ইসলামের প্রিয় ভাই বোনেরা আমার মনে রাখবেন ঐক্য হচ্ছে আল্লাহর রহমত তাই চেষ্টা করুন মুসলিমদের মধ্যে বিভক্তি দূর করতে আল্লাহ সত্যের উপর সকল মুসলিমকে একত্রিত করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত শেখ সাইদ রাগি সোমালিয়া থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু দুটি ছোট্ট মন্তব্য আমি পেশ করতে চাই একটা নবী সাল্লু আলহিহাসাল্লামের হাদিসের উপর ভিত্তি করে তিনি বলেছেন মাল্লা নাস লা অর্থাৎ যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে না এখানে আমি আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করতে চাই ভাই ও বোনদের জন্য যারা আমাকে নিমন্ত্রণ করেছেন এবং আল্লাহ সুবহান ও তালা আপনাদেরকে পুরস্কার দিক এই সুন্দর ব্যবস্থাপনার জন্য দ্বিতীয়ত হলো এখানে লোকজনের উপস্থিতি ইসলামের বহিঃপ্রকাশ এই সমাজের লোকদের আপনাদের একজন লোক দরকার যে এই বাতিটা বহন করবে এই নগরে এই দেশে আমাদের আছেন ডাক্তার জাকির নাইক আমার উপদেশ হলো তার অধীনস্থ থাকুন তার নেতৃত্ব মানেন এবং বিজনিল্লাহি তিনি আপনাদের পথ দেখাবেন জাজাকাল্লাহ খায়ের শায়েখ আসিম আল হাকিম সৌদি আরব থেকে بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وصلى الله وسلم وبارك على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وصحبه أجمعين এখানে আমাদের অনেক সম্মানিত বক্তা রয়েছেন তারা অনেক জ্ঞানী মানুষ আর তারা তাদের জ্ঞান এই সম্মেলনে নিয়ে এসেছেন টিভি টক শোতে পাবলিক লেকচারে নিয়ে এসেছেন এই জ্ঞানের ব্যাপারে আল্লাহ আপনাকে শেষ বিচারের দিনে জিজ্ঞেস করবেন যদি এটা মেনে চলুন কাজে লাগান আপনার জীবনে আপনি একজন ভালো মানুষ হবেন এবং আল্লাহ যাদেরকে জান্নাত দিবেন তাদের অন্তর্ভুক্ত হতে পারবেন তাই আমি বলবো আমার নিজেকে বলবো বিশেষজ্ঞরা কোরআন এবং হাদিস থেকে যা শিক্ষা দিয়েছেন তা করতে আর কোনো কিছু যদি না বুঝে থাকেন তাহলে বিশেষজ্ঞের কাছে যান তাদেরকে বলুন পরিষ্কার করতে আর দ্বিতীয় হল সবশেষে আল্লাহকে ধন্যবাদ জানাচ্ছি সর্বশক্তিমান তিনি আমাদের একত্রিত করেছেন এমন মহান অনুষ্ঠানে আমি ভলান্টিয়ারদের ধন্যবাদ জানাই যাদের প্রচেষ্টা ছাড়া এই অনুষ্ঠান করা একেবারেই অসম্ভব ছিল মহান আল্লাহ সর্বশক্তিমান يجزيهم الخير في الدنيا وفي الآخرة والسلام عليكم ورحمة الله وبركاته শায়েখ ইউসুফ এস্তেস ইউএসএ থেকে বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্বাভাবিক থাকুন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের কোরআনে বলেছেন যে আমরা উম্মাতিন ওয়াস্ত ওয়াস্ত কি মধ্যম পন্থী হওয়া তাই আমি এটা নিয়ে যেতে চাই চলুন মধ্যম পন্থা অবলম্বন করে নবীজি মোহাম্মদ সাল্লাম ইমান সম্পর্কে বলেছেন বিশ্বাস সম্পর্কে যে তুমি পূর্ণ ইমানদার হবে না যদি তোমরা পরস্পরকে আল্লাহর খাতিরে ভালো না বাসো আর তোমার প্রয়োজনের চেয়ে ভাইয়ের প্রয়োজনকে অগ্রাধিকার না দাও তাই আপনার ভাইয়ের প্রতি ভালো দৃষ্টিভঙ্গি পোষণ করুন একে অপরের খোঁজ খবর নেন আর এখানে উপস্থিত সকল বিশেষজ্ঞগণে আমার শিক্ষক আমি শুধু এখানে কুশল বিনিময় করছি আর আপনারা জানেন যে আমি ইচ্ছা দোয়া করি আপনারা পিস টিভির সাথে থাকবেন এবং পরবর্তী যে অনুষ্ঠানগুলো আসছে সেগুলো আপনারা দেখবেন জাকির ভাই অনেক কিছু জমা রেখেছেন তার জন্য দোয়া করেন তার পরিবারের জন্য দোয়া করেন এখানে উপস্থিত সকল সাহেকদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করছি আল্লাহ আপনাদের শান্তিতে রাখুন আল্লাহ আপনাদের পথ দেখান আপনার আপনাদের রক্ষা করুন পূর্ণ ইমানদার হিসেবে আপনাদের দাখিল করুন আমাদের সবাইকে জান্নাতে দাখিল করুন সবাইকে আসসালাম আলাইকুম ডক্টর জগলুল আল নাজ্জার আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাত আল্লাহর দয়া শান্তি এবং রহমত সবার উপর বসিত হোক আমি এই সুন্দর সম্মেলনের আয়োজকদের ধন্যবাদ জানাতে চাই আইআরএফ পিস টিভি এবং নায়ক পরিবার ডাক্তার জাকির ডাক্তার মোহাম্মদ এবং ছোট্ট ফারিক এবং ভলান্টিয়ারদের দুই হাজার ভলান্টিয়ার যারা এই সম্মেলনকে সফল করতে কঠোর পরিশ্রম করেছেন যদি আমরা এই সম্মেলন ভালোভাবে বুঝে থাকি আমাদের মনে থাকবে যে পবিত্র কোরআনই একমাত্র স্বর্গীয় ওহি মানুষের কাছে যা অক্ষত অবস্থা রয়েছে নাজিল হওয়ার পর থেকে আরবি ভাষায় লিপিবদ্ধ করা হয়েছে আল্লাহ কোরআনকে সংরক্ষণ করেছেন শব্দ থেকে শব্দ বর্ণ থেকে বর্ণ কোন নারী বা পুরুষই রক্ষা পাবে না আল্লাহর বিচার থেকে যদি সে নারী বা পুরুষ পবিত্র কোরআনের নির্দেশ এবং নবী মোহাম্মদ সাল্লু আলহিসাল্লামের সুন্না মেনে না চলে তাই আমাদেরকে এই সম্মেলন থেকে শিক্ষা নিতে হবে যে আমরা মমিনরা মহান স্রষ্টার ঐক্যে বিশ্বাস করি আমরা তার নির্দেশের ঐক্যে বিশ্বাস করি যা লিপিবদ্ধ করা হয়েছে সর্বশেষ গ্রন্থ পবিত্র কোরআনে এবং নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সুনাতের মাঝে আমরা মানব জাতির ঐক্যে বিশ্বাস করি সকল নবীদের ভাতৃতে বিশ্বাস করি আল্লাহর নবীদের আমাদের মধ্যে যদি সবাই এই ধারণা পোষণ করে এখান থেকে যেতে পারি পবিত্র কোরআন সমগ্র মানব জাতির জন্য আমরা ভ্রাতৃত্ব আর পরস্পর ভালোবাসায় বিশ্বাস করি সমগ্র মানব জাতির জন্য আমাদেরকে কোরআন এবং সুন্নার দাওয়াত যত মানুষকে সম্ভব দিতে হবে আর নবীজি বলেছেন যে যদি আল্লাহ তোমাকে একটা আত্মাকে দুজক থেকে বাঁচানোর ক্ষমতা দেন সেটাই তোমার জন্য ভালো সমগ্র পৃথিবীর চেয়ে এবং এর ভিতরে যা আছে তার চেয়ে আবারও আল্লাহকে ধন্যবাদ জানাই আমাদেরকে একত্রিত করার জন্য এবং এই সম্মেলনের আয়োজকদের ধন্যবাদ জানাই আল্লাহ সবাইকে রহমত করুক এবং সবাইকে সাহায্য করুক তার বার্তা পৌঁছে দিতে সকল মানুষের কাছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি বক্তাদের বিনীত অনুরোধ করব আয়োজকদের হাতে সময়ের সীমাবদ্ধতা থাকায় এক মিনিটেরও কম সময়ের মধ্যে বক্তব্য পেশ করলে আমরা কৃতজ্ঞ থাকবো আমাদের পরবর্তী বক্তা সমাপনী মন্তব্য দিবেন শেখ ইউসুফ ইদ্রিস সুদান থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ বলেছেন মাল্লা ইয়াশকুরুন্নাস লা যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে না এমন একটা আয়োজনে আমি আল্লাহ সুবহান ও তালার কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রথমে তারপর আমার বাবাকে ধন্যবাদ জানাই আমি আল্লাহ সুবাহর কাছে দোয়া করছি তার দীর্ঘ জীবনের জন্য সঠিক পথে রাখার জন্য আমি আল্লাহ সুবাহর কাছে দোয়া করছি তাকে অনুগ্রহ করার জন্য যাদের কারণে আমি মুসলিম হয়েছি আমার মায়ের কাছেও কৃতজ্ঞ আমি এখানেও আসতে পারতাম না এটা একটা বিষয় যে তিনি এবং আমার মা পনেরো বছর আগে প্রচেষ্টা করেছেন আমাকে ইংরেজি শিখিয়েছেন না হলে আমি আপনাদের সাথে কথা বলতে পারতাম না আমি আল্লাহ সুবাহকে বলছি আপনাদের রহম করতে আমি আল্লাহ জাল্লা শাহনুহর কাছে দোয়া করছি ভলান্টিয়ারদের বিশেষ পুরস্কারের জন্য কয়েকটা কনফারেন্সে যোগদানের পর দেখলাম যে তাদের সত্যি বিশেষ গুণাবলী আছে একটা গুণ হলো তারা সব সময় আল্লাহ সুবাহর পুরস্কারের কথা স্মরণ রাখে তাই আমি আল্লাহ তালার কাছে দোয়া করছি তাদের ইচ্ছা পূরণের জন্য আল্লাহ তালা যেন রক্ষা করেন তাদেরকে আল্লাহ জাল্লা যেন তাদের সহায় হন আল্লাহ সুবাহ তালা যেন তাদের সবাইকে কবুল করেন আমাদেরকে কবুল করেন আর আমি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 চায় মহানবুল আলমিন অবশ্যই অবশ্যই ক্ষমা করে দেবেন আব্দুর রাজাক বিন ইউসুফ কাসিম বিন আব্বাস মুজফার বিন মহসিন আকরমুজামান বিন আব্দুল সালাম ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর হারুন হুসেনের উপস্থিত الله أكبر الله أكبر আল্লাহর কালাম কোরআন বুঝতে চান কোরআন বুঝতে হলে সহায়ক হিসাবে ওর আন সংশ্লিষ্ট কিছু বিষয় জানতে হবে এ বিষয়গুলো আলোচিত হয়েছে রুলুমুল কোরআন শিরোনামে রুলুমুল কোরআন সিরিজ শুনতে ও দেখতে আমার উপস্থাপিত প্রোগ্রামে চোখ রাখুন একমাত্র পিস টিভি বাংলায় اقرأ وخيا ورتل القرآن اصدح بصوتك কোরআনকে ভালোভাবে বুঝবার জন্য কি কি বিষয়ে জ্ঞান রাখা জরুরি জানতে হলে দেখুন উলমুল কোরআন ও ইসলামী আদর্শ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় অস্ট্রেলিয়া থেকে আগত শেখ ইয়াহিয়া ইব্রাহিম আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত আমি শুধু একটা বিষয় বলবো মুঝে হিন্দুস্তান সে মোহব্বত হ্যায় এটাই যথেষ্ট আমি আল্লাহ সুবহানা তালার কাছে দোয়া করছি আমাদের মাঝে মহব্বত বাড়িয়ে দেন যাতে আমরা একে অন্যকে ভালোবাসতে পারি এবং তাদের অন্তর্ভুক্ত করে দেন যারা নবী মোহাম্মদ সাল্লাহ আলি ইসলামকে অনুসরণ করে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত শেখ আব্দুল বারি ইয়াহিয়া ইউএস এর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত أعوذ بالله من الشيطان الرجيم إنا فتحنا لك فتحا مبينا আল্লাহ সুবাহ তালা এই আয়াতে বলেছেন প্রকৃতপক্ষে আমি আপনাকে স্পষ্ট বিজয় দিয়েছি বিজয়টা কি যা আল্লাহ সুবাহ তালা মুসলিমদের দিয়েছেন সেই বিজয়টা হলো শান্তির বিজয় হুদাই বিয়াতে একটা শান্তি চুক্তি হয়েছিল চুক্তি শেষে অর্থাৎ অনেক লোক আরবের বিভিন্ন অঞ্চল থেকে ইসলাম গ্রহণ করছিল কারণ এটা অন্যদের কাছে ইসলামের বাণী পৌঁছার ব্যবস্থা করে দিয়েছিল আর এই পিস টিভি হল সকল ঘরে বাণী পৌঁছানোর রাস্তা সব মানুষের কাছে সারা পৃথিবীর সব মানুষের কাছে আমরা আশা করি আল্লাহ তালার কাছে দোয়া করি যেন আল্লাহ তালা আমাদের জন্য এটা যেন বিজয় করে কারণ উদ্দেশ্য অন্যকে দাওয়াত দেওয়া আর আমরা যদি এটা শান্তিপূর্ণভাবে করতে পারি সেটাই সবচেয়ে ভালো পন্থা কারণ ইসলাম শান্তির মধ্য দিয়ে আসে যুদ্ধ নয় وجزاكم الله خيرا শেখ হাইতাম আল হাদ্দাদ ইউকে بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ভাই ও বোনেরা যখন আমরা আজান দিই যা আমরা দৈনিক পাঁচবার বলে থাকি শুরুতে আমরা বলি আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার এর মানে কি এর মানে আল্লাহ স্রষ্টা আল্লাহ মহান আল্লাহ হলেন স্রষ্টা যিনি মহান যিনি সৃষ্টিকর্তা তিনি নিজের কারণেই মহান তিনি মহান তার বিধানের জন্য ভাই ও বোনেরা এটাই আমাদের জীবনের বার্তা হওয়া উচিত আমরা চেষ্টা করব আল্লাহ সুবহানা তালার আইনকে মহান করার জন্য যেখানেই আমরা থাকি আল্লাহ সুবহানা তালার আইন হলো সেরা তাহলে আমরা শান্তি পাব এই জীবনে এবং অতি জরুরি আখেরাতে শান্তি পাব তাই ভাই ও বোনেরা চলুন এটাকে লক্ষ্য হিসেবে নিই আর এখান থেকেই ভাই ও বোনেরা আপনাদের বলতে চাই আবার পুনরাবৃত্তি করছি আল্লাহ একবার তবে এটা পুনরাবৃত্তি করার আগে চলুন নিশ্চিত করি যে যখন আমরা মুখে বলি এটা যেন মন থেকে বলি এবং কর্ম দ্বারা বলি এবং এর কাজ নিশ্চিত করি তাই ভাই ও বোনেরা চলুন এটাকে রিপিট করি আল্লাহ আকবর তবে তা অবশ্যই মন থেকে বলবেন এবং কর্ম দ্বারা তা বলবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ এটা যথেষ্ট নয় এটা যথেষ্ট নয় পেছনের ভাই ও বোনেরা আল্লাহ আল্লাহ আকবর চলুন সারা বিশ্ব দেখছে যে আমরা বলছি আল্লাহ মহান Allah is the greatest Allah আকবর আল্লাহ আকবর পেছনের বোনেরা আল্লাহ আকবর আল্লাহ আকবর জাযাকুমুল্লাহু খাইরা এখন আসবেন শেখ আরিফ ইসলাম সাউথ আফ্রিকা বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম যখন ইন্ডিয়াতে এসেছি দক্ষিণ আফ্রিকান হিসেবে এসেছি যখন ইন্ডিয়া ছেড়ে যাব ইন্ডিয়ান হিসেবে ছেড়ে যাব অনেক কিছুই আপনারা শিখিয়েছেন আপনাদের থেকে অনেক কিছু শিখেছি আমি কমই শিখিয়েছি তবে শিখেছি অনেক কিছুই বিনয় নম্রতা কিভাবে ভালোবাসতে হয় যারা সবাই আমাকে সাহায্য করেছে আমাকে শিখিয়েছেন কিভাবে যত্ন নিতে হয় অন্যদের তাই আমার বলার কমই আছে বরং ধন্যবাদ জানাই আর দক্ষিণ আফ্রিকা আমরা বলি ধুনকি বা ইয়াবুনগা সবাইকে অনেক ধন্যবাদ সালাম আলাইকুম শেখ জিমি জোন্স ইউএসএ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসালাম ও আলী রাসুলিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতু আল্লাহ সুবহানতালার প্রশংসার পর আয়োজকদের ধন্যবাদ জানাই ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন আমি আপনাদের নবী মোহাম্মদ সাল্লাহু আলু সাল্লামের সুন্না থেকে স্মরণ করিয়ে দিতে চাই একটা সুন্দর হাদিস রয়েছে যার অর্থ হল দিন হল নসিহত এই দিন হল উপদেশ আমি আপনাদের তিনটি উপদেশ দিতে চাই এক নাম্বার হলো মুসলিমদের জন্য মুসলিম হতে কখনো লজ্জাবোধ করবেন না এই সমাবেশে তাকান মুসলিম হতে লজ্জা করবেন না ওখানে লোকজন রয়েছে যারা নিজেরা করতে চাচ্ছে লজ্জা করবেন না অমুসলিম যারা আছেন কখনো ভয় পাবেন না আপনার দিন এবং ধর্মগ্রন্থ ভালোভাবে পড়লে আপনি ভালো কিছু পেতে পারেন যা আপনার জানা দরকার আর অবশেষে টিটিএফপি মুসলিম খ্রিস্টান হিন্দু একত্রে মোট চার দশমিক পাঁচ মিলিয়ন লোক যদি সবাই একত্রে শান্তি চায় আমরা পৃথিবীতে শান্তি আনতে পারব ঠিক আছে আলহামদুলিল্লাহ সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডক্টর আহমেদ ইবনে সাইফুদ্দিন সৌদি আরব السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الذي بنعمته تتم الصالحات আল্লাহর দয়া ও রহমতের কারণে এই সম্মেলন সম্পন্ন করেছি আমরা আল্লাহ সুবহানা ও তালার কাছে কৃতজ্ঞ তার রহমতের জন্য আয়োজকদের কাছে কৃতজ্ঞ ভলান্টিয়ারদের কাছে বিজ্ঞ বক্তাদের কাছে যারা এসে জ্ঞানের বিনিময় করেছেন দর্শকদের সাথে তবে সবচেয়ে বড় বিষয় আল্লাহ সুবাহর দয়ার কারণেই এই সম্মেলন সফল হয়েছে এই কনফারেন্স থেকে আমাদেরকে ভবিষ্যতের জন্য নতুন পদক্ষেপ নিতে হবে একটা প্রবাদ প্রচলিত আছে এবং খুবই চমৎকার কথা যদি তোমার আগামীকালটা আজকের মতো হয় তুমি ক্ষতিগ্রস্ত যদি তোমার আগামীকালটা আজকের চেয়ে খারাপ হয় তাহলে তুমি ব্যর্থ যদি তোমার আগামীকালটা আজকের চেয়ে ভালো হয় তুমি বিজয়ী আমরা সবাই ভবিষ্যতে বিজয়ী হতে চাই যদি আমরা সবাই সবাইকে পথ দেখাই কিছু আত্মাকে ইসলামী আনার মাধ্যমে দোজক থেকে রক্ষা করি আমরা সবাই আল্লাহর দয়ায় বিজয়ী হব চলুন এই বার্তা মেনে চলি সবাইকে অভিনন্দন সবাইকে ধন্যবাদ আসলেই ইন্ডিয়া আমাদেরকে সম্মেলনের মাধ্যমে সেরাটা দিয়েছে ধন্যবাদ সবাইকে আল্লাহ আপনাদের সহায় হন আল্লাহ আপনাদের উদারতা অতিথি পরায়ণতা এবং নম্রতার প্রতিদান দিক যা আমাদের প্রতি আপনারা দেখিয়েছেন আমাদের নবীজি সাল্লাহু আলি সাল্লাম বলেছেন আল্লাহ তোমাদের মধ্যে তাকেই ভালোবাসেন যে কোনো কিছু উৎকর্ষতা সঙ্গে করে আমি ধন্যবাদ জানাই ডাক্তার জাকিরকে তার পুরো সমন্বয় কমিটিকে বিশেষ করে হসপিটালিটি কমিটিকে এবং ভলেন্টিয়ারদের নবীজি মোহাম্মদ সাল্লু আলু কথার উপর কাজ করার জন্য তাদের প্রচেষ্টার জন্য এই সম্মেলনে অসাধারণ নিপুণতা স্বাক্ষর রেখেছেন আল্লাহ সুবানতালার কাছে দোয়া করছি তাদের যেন কবুল করে সকল বক্তাদের সকল অতিথিদের এবং আপনাদের সবাইকে জান্নাতে স্থান দেয় আমিন আমিন আমিন আলহামদুলিল্লাহ রাবুল আলমিন ইউনাইটেড স্টেটস এর আমেরিকার জেমস ইউসুফের পক্ষ থেকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ইউকে থেকে আগত ভাই ইকবাল সাকরানি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু আমার গুরুজনেরা এবং সম্মানিত ভাই ও বোনেরা আমাদের স্রষ্টার দয়া ও রহমতের কথা মুখে বলে শেষ করা যাবে না ডাক্তার জাকির নায়েক এবং ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন এমন সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছে যা সর্বশক্তিমান আল্লাহর দয়ায় সম্ভব হয়েছে আমি নিশ্চিত উপস্থিত সবাই এখান থেকে উপকৃত হয়েছি ব্যাপকভাবে দিন বোঝার ব্যাপারে আমার গুরুজনেরা এই সম্মেলন যা আমরা দেখছি আজ আমার সৌভাগ্য হয়েছে এমন অনেক সুন্দর অনুষ্ঠানে যোগদানের তবে এত সমাগম সাধারণত হাজার হাজার পুলিশ সদস্যকে নিয়ন্ত্রণ করতে হয় কি চমৎকার এখানে এই এত বড় জনসমাগম কিন্তু আল্লাহর দয়ায় এত সুন্দরভাবে পরিচালনা করা হচ্ছে বিপুল পরিমাণ পুলিশরা বা অন্যরা ছাড়াই আর এটা এখন আমাদের প্রত্যেকের দায়িত্ব বার্তা পৌঁছে দেওয়ার আমরা যেখানেই যাই বা যেখান থেকেই এসেছি স্পষ্ট বার্তা নিয়ে যাব যে আমরা মুসলিমরা সব সময় আশাবাদী থাকব কারণ এটা আল্লাহ সুবাহর ইচ্ছা আর এটাই সব সময় বিরাজ করে আমরা বড় চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি প্রাচ্যের চ্যালেঞ্জ পশ্চিমাদের চ্যালেঞ্জ তবে যদি আমরা বিশ্বাসে অটল থাকি ইসলামের শিক্ষায় কোরআনের শিক্ষায় নবীজি মোহাম্মদ সাল্লাহ ইসলামের শিক্ষায় ইনশাল্লাহ আমরা সফল হব এবং সামনে এগিয়ে যাব আল্লাহ আমাদেরকে রক্ষা করুন সবাইকে পথ দেখান আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মাদানি আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা ডাক্তার জাকিরের আন্তরিক বার্তা সবচেয়ে লাভজনক ব্যবসা আপনি কি জানতে চান কোন ব্যবসা আপনাকে সর্বোচ্চ মুনাফা দিতে পারে কোরআন এই মূল্যবান তথ্য বলে দিয়েছে সুরা বাকারা সুরা নম্বর দুই আয়াত নম্বর দুইশো একষট্টি যারা আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে তাদের উদাহরণটা হচ্ছে শস্যদানার ন্যায় যেটি বৃদ্ধি পায় সাত শীষে এবং প্রত্যেক শীষে আছে একশোটি দানা এবং আল্লাহ তালা যাকে ইচ্ছা বৃদ্ধি করে দেন যদি আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করেন আপনি রিটার্ন পাবেন সাতশো গুণ বেশি ব্যবসায়িক ভাষায় আপনি তাহলে সেখানে পাবেন সত্তর হাজার পার্সেন্ট আর কোন ব্যবসা আপনাকে এর চেয়ে বেশি মুনাফা দিতে পারবে আজই বিনিয়োগ করুন আল্লাহ তালার রাস্তায় বাংলা মানবতার সমাধান